শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ ও পাখি দলে দলে কোথায় যাবি দেখি আজ তোদের মুখে হাসির ছবি ও পাখি দলে দলে কোথায় যাবি দেখি আজ তোদের মুখে হাসির ছবি পাখিরা বলে যাব সেথায় আছে মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ বুলবুলিরা টুনটুনিরা যায় ঘুষে থায় যেতায় শেষ জামানার রসুল নিরালায় ঘুমায় বুলবুলিরা টুনটুনিরা যায় ঘুষে থায় তাই শেষ জামানার রসুল নিরালাই ঘুমায় বুলবুলিরা টুনটুনিরা যায় গোসে থায় যে তাই শেষ জামানার রসুল নিরালাই ঘুমায় মনে যাবে তারা মিমে মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ শিশু নবীজির নাম মোহাম্মদ ও হাওয়া কেন খুশবু ছড়া খুশিতে আজ তোর মন হলো দা ও হাওয়া আজ কেন খুশবু ছড়া খুশিতে তোর মন হলো উদাস এ জাহানে আগো মনে খোদার আহমদ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ जाए को तो हाजी जन्नत से जे मुँह के कले मारे आवाजे जाए को तो हाजी जन्नत से जे मुँह के कले मार आवाजे মনে মনে পড়ে তারা কলেমা শাহাদাত শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ শিশু নবীজির নাম মোহাম্মদ যদি হতাম পাখি উড়ে আকাশে যদি হতাম পাখি উড়ে আকাশে উড়ে উড়ে যেতাম নবীর দেশে যদি হতাম পাখি উড়ে আকাশে আশা কবুল করো আল্লাহু আহাদ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ আল্লাহ নিজে ডাকে হাবিবুল্লাহ শিশু নবীজির নাম মোহাম্মদ শিশু নবীজির নাম মোহাম্মদ